দলিল প্রমাণের প্রতি ভূক্ষেপ না করে পূর্বপুরুষদের নিয়ম নীতি তাদের রেওয়াজ তাদের আমলকে দলিল হিসেবে গ্রহণ করা এটাও জাহিলিয়াত এই কাজগুলো পূর্ববর্তী যুগের লোকেরা করত শুধু তাই নয় নু আলে সালাম এর সময় থেকে এই কাজগুলো তারা করত নু আলে সালামের যুগে তার অম্মতেরা বলছে আল্লাহ রাব্বুল আলমিন মহান গ্রন্থ আল কোরআনে এ ব্যাপারে এরশাদ করেছেন স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন মাহাদা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শা আল্লাহু লাআনজালা মালাঈকাতাম মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউওয়ালিন আল্লাহ বলছেন যখন নূ আলাইহিস সালাম তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন তখন তারা বলেছিল মা তোমাদের মধ্যে এই ব্যক্তি যে দাওয়াত দিচ্ছে আইয়াতা আলাইকুম সে তো তোমাদের মতো একজন মানুষ সে তোমাদের উপরে প্রাধান্য বিস্তার করতে চায় এর মাধ্যমে আল্লাহ যদি তার দিন আমাদের কাছে প্রেরণ করতেন চাইতেন ওয়ালাউ মালাইকা তাহলে আল্লাহ রব্বা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একজন ফেরেস্তা প্রেরণ করতেন কিন্তু যে তোমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসে সে তো তোমাদের মতো একজন মানুষ বাসারুম মিসলুকুম মানুষ আবার দিনের দাওয়াত কিভাবে নিয়ে আসে ওয়ালাউ শাহ আল্লাহু মালাইকাতাম মা মা সামিয়ানা বিহাদা ফি আবা ইনাল আউ্বালিন এইরকম কথা আমাদের পূর্বপুরুষদের কাছে কখনোই আমরা শুনি নাই এই প্রথম এরকম আমরা করছি বা শুনছি কিন্তু আমাদের পিতৃপুরুষ যারা ছিল তাদের কাছ থেকে এরকম নতুন কথা আমরা আর কখনো শুনি নাই নু আলাইসালামের যুগ থেকেই মানুষেরা তাদের পূর্বপুরুষদের আমলগুলোকে তাদের রেওয়াজকে তাদের কৃষ্টি কালচারকে তাদের নিয়ম নীতিকে তাদের অভ্যাসকে তাদের কাজকে দলিল হিসেবে পেশ করত এটা জাহেলিয়াত শুধু কি তাই ইব্রাহিম সালাম তিনি যখন তার উম্মতকে বললেন তোমরা কার পূজা করতেছ মূর্তির পূজা করতেছ সে তো নিজেই কথা বলতে পারে না নিজেই নাড়াচাড়া করতে পারে না নিজেরই কোনো উপকার করতে পারে না তোমাদের কীভাবে উপকার করবে তারা উত্তর দিয়েছিল আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এইভাবেই পেয়েছি এটা তাদের দলিল শুধু কি তাই মুসা আলাই সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছেন সুরত তহা দাওয়াত নিয়ে গেছেন দাওয়াত নিয়ে যাওয়ার পরে ফেরাউন বলল কলা ফামা বালুল করুনিল উলা তাহলে পূর্ববর্তীদের কি অবস্থা তুমি আমার কাছে যে দিনের দাওয়াত নিয়ে আসছ তাহলে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের কি অবস্থা তারা কি ভুল করেছে তাদের তারা কি ভুলের মধ্যে ছিল তাদের কি অবস্থা তামা বাদ উলা একই জবাব আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের চাচা আবু তালেব মৃত্যু সজ্জায় এই ব্যক্তিটি রসুল্লাহ সাল্লাহ আলী চতুর্দিক থেকে সাহায্য করেছিল রসুল্লাহ সাল্লাহ আলী মৃত্যুর পূর্বে ইমান গ্রহণ করেননি রসুল দাওয়াত দিয়ে যাচ্ছেন ইমান গ্রহণ করেন না মৃত্যু সজ্জায় মারা যাবেন কিন্তু মুশ্রিক অবস্থায় মারা যাবেন আহারে এই ব্যক্তিটা আমাকে এমনভাবে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে শক্তি দিয়ে বিভিন্নভাবে আমাকে হেল্প করেছে আমাকে সাহায্য সহযোগিতা করেছে মুশ্রিক অবস্থায় মৃত্যুবরণ করবে মারা যাবে তাহলে জাহান নামে যাবে রসুল্লাহাম কষ্ট পাচ্ছেন চাচাকে বললেন চাচা আপনি ইমানটা এনে নেন আপনি কালিমাটা পাঠ করে নেন আপনাকে জাহান নামে যাওয়ার জন্য সর্ব জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রকার সাহায্য সহযোগিতা আমি করব আপনি শুধুমাত্র কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন আমি সব কিছু করব চাচা বলছে মোহাম্মদ আমি তোমার ধর্মটাকে বিশ্বাস করি কিন্তু আমি এই মৃত্যুর শয্যায় মৃত্যুর পূর্বে এসে আমি আমার বাপ দাদার ধর্মকে আমি আমার পূর্বপুরুষের ধর্মকে জলাঞ্জলি দিতে পারি না একই কথা বলেছিল ঠিক একই রকম অবস্থা আমাদের এই উম্মতে মোহাম্মদীর একই রকম কথা আমরা এখনো বলে যাচ্ছি একই রকম কাজ একই রকম অভ্যাস আমরা এখনো মানুষকে দেখিয়ে যাচ্ছি যখন কোনো আমলের কথা বলে তখন বলে হুজুর খালি নতুন নতুন মুসলা দেয় মাসালা না মুসলা দুঃখের বিষয় জানেন ছেলে মাদ্রাসায় পড়েছে মাদ্রাসায় পড়ে দিনের জ্ঞান অর্জন করেছে এগারো বছর বারো বছর মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় কাটিয়েছে কোরআন সন্ন্যার দিন শিখেছে বাবাকে এবার দিনের দাওয়াত দিচ্ছে এই বাবাই ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছে যখন বাবার মধ্যে কোনো অন্যায় কোনো অপকর্ম দেখে আর বাবা যখন ছেলেকে পরামর্শ দেয় আল্লাহ রাব্বুল আলমিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে দলিল দিয়ে রসুল্লাহামের সাল্লামের হাদিস থেকে দলিল দিয়ে বলে বাবা আপনার এই কাজটা ভুল এটা কোরআন হাদিসের সাথে মিল নাই তখন বাবা সন্তানকে বলে আমার মুসলাদেশ নতুন নতুন মুসলা কই থেকে পাইছ দেখেন কি জাহিলিয়াত এই বাবাই সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছে আলেম বানিয়েছে পিছনে ফর্ম দিয়েছে মেধা দিয়েছে অর্থ দিয়েছে ধৈর্য ধারণ করেছে আবার এই ছেলে যখন বাবাকে তার বাবার ভুলটা কোরআন সন্ন্যার মানদণ্ডে দড়িয়ে দিচ্ছে বাবা সেটাকেও গ্রহণ করছে না বাবা উত্তর দিয়ে বলছে আমাকে নতুন নতুন মশলা শিখাস হতবাগা পিতা এই হলো আমাদের অভ্যাস আমরা পিতৃপুরুষের পূর্বপুরুষদের বাপ দাদার নানার চাচার কর্মগুরুকে আমরা এখনো নিয়ে যাচ্ছি এর উপরে আমরা ভর করে যাচ্ছি এটা দিয়ে পার পাওয়া যাবে না এটাই হলো জাহিলিয়াত সম্মানিত উপস্থিতি এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে অবশ্যই এই জন্য আল্লাহ রাবুর আলমিন মহাগ্রন্থ আল কোরআনে এরশাদ করে বলছেন নুহ আলি সালামের কথাটাকে মা হাদা ইল্লা বাসারুম মিথলুকুম নূ তোমাদেরকে দাওয়াত দিচ্ছে সে তো তোমাদের মতোই মানুষ কিন্তু তার উদ্দেশ্য খারাপ ইউরিদু আলাইকুম এর মাধ্যমে সে চায় তোমাদের উপরে প্রাধান্য বিস্তার করতে আলাদা একটা এক্সট্রা সম্মান নিতে চায় এই জন্য সেই কাজ করছে যদি আল্লাহ সত্যিকার অর্থেই তোমাদের উপরে দিন পাঠাতেন তাহলে একজন ফেরেস্তা প্রেরণ করতেন কিন্তু আমরা পূর্বপুরুষদের কাছ থেকে এরকম কথা কখনোই শুনি নাই আজকে নূর আমাদের নিকট নতুন ধর্ম নতুন দিন নিয়ে এসেছে যুগে যুগে মানুষগুলো এই কথাই বলছে এবং এখনো বলছে কেমন পর্যন্ত মানুষেরা এই জাহিলিয়াতের প্রতি থাকবে সম্মানিত উপস্থিতি এই বিষয়টি আলোচনা করেছেন মোহাম্মদ ইবিন আব্দুল ওহাব তিনি এই পয়েন্টটি টেনে নিয়ে এসেছেন তিনি বলছেন মানুষগুলো দলিলের প্রতি ভ্রুক্ষেপ না করে পিতৃপুরুষের দোহাই দিয়ে আমল করবে এবং তিনি তার জাহিলিয়াতের কিতাবের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করেছেন সাবধান সাবধান হয়ে যান পিতৃপুরুষের দোহাই দিয়ে আমল করলে এটা আল্লাহ গ্রহণ করবেন না আপনাকে সাবধান থাকতে হবে সব কিছুতে আপনি নতুনত্ব খুঁজেন সব কিছুতে আপনি অথেন্টিক সোর্স খুঁজেন আমলের ক্ষেত্রে আপনি পিতৃপুরুষের দোহাই দিলে চলবে না আপনার বাড়ি আপনার গাড়ি সব নতুন নতুন মডেলের নিউ মডেলের বাড়ি নিউ মডেলের গাড়ি আপনার নতুন নতুন অ্যাঙ্গেলে আপনি সব কিছু করছেন নতুন মডেলের কাপড় পরেন আপনি নতুন নতুন মোবাইল কিনতে পারেন আমলের ক্ষেত্রে বাপদাদাটা ধরে রাখেন আর নিজের ব্যবহারের ক্ষেত্রে নতুন নতুন খোঁজেন সম্মানিত উপস্থিতি কিছু কিছু ভাইয়েরা আমাদেরকে আমরা যখন দলিলের কথা বলি তখন আমাদেরকে ফেতনাবাজ বলেন নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন হে নবী আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের আনুগত্য করো তবে তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পদচ্যুত করে দিবে কি বলছেন নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের আনুগত্য করতে যাও তবে তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে দিবে কাকে বলছেন স্বয়ং নবীর নবীকে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বলছেন যার উপরে দিন এসেছে যার মাধ্যমে যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন সাবধান অধিকাংশ লোক আনুগত্যের আমলের মাপকাঠি নয় আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে অনেকগুলো আয়াত নাজিল করেছেন এ ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলমী সুরতুল আরফের একশো সাতাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন অধিকাংশ লোকই জানে না কিন্তু অধিকাংশ লোক জানে না অধিকাংশ লোক জানে না তারা অজ্ঞ তারা মূর্খ তাদের সঠিক জ্ঞান নাই অধিকাংশ লোকের মানদণ্ড চলবে না দলিল ছাড়া কোনো আমল চলবে না আপনাকে দলিলের অনুসরণ করতে হবে সম্মানিত উপস্থিতি একইভাবে আল্লাহ রাবুল আলমী এই সুরার সুরতুল আরফের একশত ছয় নম্বর আয়াত আল্লাহ একই কথা বলেছেন শুধু কি তাই আল্লাহ রাব্বুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনে সুরতুল আরফ বলছেন ওয়ালাকদ জারনা লি জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল আমি অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নামকে বানিয়েছি জাহান্নামকে রেডি করে রেখেছি তাহলে অধিকাংশ লোক যদি মানদণ্ড হয় তাহলে অধিকাংশ লোক জাহান্নামে কেন যাবে